স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ ওরে মন স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ বড় বড় আশাতে নিজেকে ভাষাতে বড় বড় আশাতে নিজেকে ভাসাতে লড়ে যাও শুধু আমর স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ তোমার ঘরে উকি মারে কত স্বপ্ন আসাম সে আশার মাঝে থাকে অগাধ ভালোবাসা তোমার ঘরে উকি মারে কত স্বপ্ন আসাম সে আশার মাঝে থাকে অগাধ ভালোবাসা আমোদে প্রমোদে জীবনের সুবাদে আমোদে প্রমোদে জীবনের সুবাদে কর যে কত আয়োজন স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ ওরে মন স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ কার লাগিয়া লড় তুমি করো প্রেমের খেলাম জীবনের সুযোগে বসাও রঙের মেলা কার লাগিয়া লড় তুমি করো প্রেমের খেলাম জীবনের সুযোগে বসাও রঙের মেলা শয়নে স্বপনে জীবনের কদমে শয়নে স্বপনে জীবনের কদমে তুমি শুধু খোঁজো প্রয়োজন স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ ওরে মন স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ কতদিন বা থাকবে তুমি এ পৃথিবীর বুকে রঙে মাখা স্বপ্ন ছেড়ে চলো প্রভুর দিকে কতদিন বা থাকবে তুমি এ পৃথিবীর বুকে রঙে মাখা স্বপ্ন ছেড়ে চলো প্রভুর দিকে হাসিতে হাসিতে তোমার ওই গলেতে হাসিতে হাসিতে তোমার ওই গলেতে পড় তার নামে রাভর স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ ওরে মো স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ বড় বড় আশাতে নিজেকে ভাসাতে বড় বড় আশাতে নিজেকে ভাসাতে লড়ে যাও শুধু আমরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ স্বপ্ন রাঙা ভুবন জুড়ে তোমার বিচরণ